মানবতা সমাধান পিস বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আপনাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে মহানুভবতা সম্পর্কে মহানবী সাল্লাহ আসলামের জীবন থেকে আমরা কি শিক্ষা পেতে পারি এবং সেই বিষয়ে তার জীবনের কোন কোন দিকগুলো আমাদের জীবনের জন্য অনুসরণীয় ও অনুকরণীয় হতে পারে এবং সে থেকে আমরা কি হেদায়ত লাভ করতে পারি এই বিষয়টা নিয়ে আজকের আমাদের আয়োজন আজকের এই বিষয়টা উপস্থাপন করার জন্য আলোচনা করে পরিষ্কার করে বোঝানোর জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশবরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ আমি আপনাদের সাথে সেই সব বিশিষ্ট জনদের পরিচয় করিয়ে দিব আমার ডান পাশে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েখ ইউসুফ আব্দুল মজিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ মুজাফর বিন মোহসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডক্টর মুসলিহদ্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকের অনুষ্ঠান থেকে জানার চেষ্টা করব মহানবী সাল্লা আলাইসাল্লামের মহানুভবতা কেমন ছিল তিনি মানুষের প্রতি জীবের প্রতি প্রাণীর প্রতি সমাজের বিভিন্ন ক্ষেত্রে তার এই একটা অনুপম আদর্শটা তার রূপটা কেমন ছিল এবং সে থেকে সমাজের মানুষেরা কিভাবে উপকৃত হয়েছিল এই বিষয়টা সমাজে কিভাবে প্রতিষ্ঠা লাভ করেছিল এবং এই বিষয়টা টিকে রাখার জন্য কি কি পদক্ষেপ নিতে হয় না নিলে এই বিষয়টা প্রতিভাত হয় না বা সমাজে প্রস্ফুটিত হয় না বিকাশ লাভ করে না সেই বিষয়গুলো আমরা এক এক করে আপনাদের সামনে উপস্থাপন করব আমি প্রথমেই অনুরোধ করব ডক্টর মুসলেহুদ্দিনকে যে এই বিষয়টা যে মহানুভবতা বলতে আমরা আসলে কি বুঝবো এবং মহানবী সাল্লাহ আসলামের জীবনে এই বিষয়টার দিকগুলো আমাদের সামনে যদি মেহরবানি করে উপস্থাপন আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ধন্যবাদ ভাই পরিচালক প্রফেসর ডক্টর লোকমান হোসেন মহানুভবতা মহাত মহান বিশাল অনুভব শক্তি মহান বোধ শক্তি সাধারণত এটার প্রয়োগ হয় মানুষের অপরাধে আমি শাস্তি দিতে পারি মানুষটা শাস্তি পাওয়ার যোগ্য আমার ব্যক্তির সাথে বিশেষ করে সে অপরাধ করেছে কিংবা আমার আইডিওলজির সাথে অপরাধ করেছে অন্যের সাথে আমার মারামারি খুনাখুনি করে এসেছে সেখানে কিন্তু মহানুভবতা নেই সেটা আইনের ব্যাপার আমি তাকে শাস্তি দিতে পারি এত সত্ত্বেও অন্যের অধিকার লঙ্ঘন না করে তাকে যখন আমি ক্ষমা করে দিই এটা একটা বিশেষ দিক মহানুভবতার মহানুভবতা এই নয় যে একজন আরেকজনকে খুন করে আসছে দাবি জানাইছে আমি রাষ্ট্রপ্রধান আমি ক্ষমা করে দিলাম এটা মহানুভবতা এটা অত্যাচার মানে অন্যের হক যেহেতু নষ্ট হয়ে নষ্ট হয়ে যাচ্ছে সেখানে এটা না নয় মানে যার হক তাকেই সে যদি করে সেটা ভিন্ন হ্যাঁ, কথা জি কিন্তু রাষ্ট্রীয় কমন কিছু মহানুভবতা আছে কমন ক্ষমা ঘোষণা করা সেটা তো সেটা আছে ভিন্ন জিনিস ভিন্ন জিনিস নবী সাল্লাহ জীবনে অনেকগুলো বিষয় এরকম দেখা যায় বদরের যুদ্ধ অনুষ্ঠিত হলো বন্দি হলো প্রতিপক্ষের বন্দি যারা তাদের কি করা যাবে অমর রাজিল্লাহ বললেন যে সব ঘাড় কেটে দেব বন্দি যেহেতু হ্যাঁ। কাফের তাদের হত্যা করে দেওয়া হোক আচ্ছা কেউ কেউ বলেন ছেড়ে দেওয়া হোক কেউ কেউ বলেন যে পণবন্দির মাধ্যমে তাদেরকে বিনিময় করা হোক আল্লাহ বললেন যে বন্ধের মাধ্যমে বিনিময় করাই ভালো এই সিদ্ধান্ত নিয়ে নিলেন তাদেরকে একেবারে ঘাড় কেটে দেওয়া যেহেতু এত অত্যাচার করেছে তারা মক্কে মানে আর তারপরে এত অত্যাচার করেছে মা না যাও তো না সোহেল তা হ্যাঁ, হ্যাঁ। যে অত্যাচার আমাকে করেছে করে ফেলে রেখে সূর্যের দিকে মুখ করে বুকের মধ্যে চাপ দেওয়া আম্মার সুমাইয়া সুমাইয়া মহিলার দুই ঠ্যাঙের মধ্যে দুই দুই পায়সা দুই উঠ লাগিয়ে দিয়ে ফেলে ফেলেছে আম্মারকে তারা পানিতে ডুবিয়ে মেরেছে এই বেলাল নির্যাতন হ্যাঁ, চালানো তারপরে তারা যুদ্ধ চাপিয়ে দিয়ে এসে যখন ধরা পড়েছে তাহলে ছেড়ে দেবো কেন কিন্তু নবী সাল্লাম যে না ওরা যদি বন্ধু বিনিময়ের কিছু করতে পারে তাহলে সেভাবেই করা হোক কিন্তু আল্লাহ পাক বলেন মা কান আলী নবীন আল্লাহ আসরা হাত্তা ফিল হত্যা হত্যা পাওয়ারই উপযুক্ত ছিল হে নবী তুই ছেড়ে দিলে কেন আল্লাহ ওখানে তার জামাই বন্দী হয়েছিলেন আল্লাহ নবী তার যে মহানুভবতা এটা আমরা দেখেছি মক্কা বিজয়ের সময় মক্কা বিজয় হয়ে গেল তখন তারা এসে বলল যে এখন আমাদের কি হবে আল্লাহ নবী বললেন যে তোমরা আজকে আমার কাছে কি ব্যবহার আশা করো কেমন আশা করো তখন বললেন যে আখন করিম ওয়াবনা আখন করিম <laughs> যে তুমি তো আমাদের অত্যন্ত সম্ভ্রাত ভাইয়ের ছেলে আমাদের ভাই আমাদের সন্তান তোমার কাছে সেই উন্নত মানের ব্যবহারই কামনা করি তখন বলো ইউসুফ লে সাল্লাম তার অত্যাচারী ভাইদের ব্যাপারে যা বলেছিলেন নির্যাতিত হওয়ার পরে লাতসরিম আলাইকুমুল ইয়ম তোমাদের আজকে আর কোনো ধরপাকড় না নাই আন্তমত্তলাকা তোমরা আজকে মুক্ত আল্লাহ নবী সবাইকে মুক্তির ঘোষণা দিলেন তারপর আবার খাস খাস কিছু জায়গার ঘোষণা দিলেন মান দাখালা বাইতা আবি সুফান ফাও আমিন মান দাখালা ফিল কাবা ফাও আমিন জায়গাও ঘোষণা করে দিলেন অমক অমক অমক অমক জায়গায় তোমরা ঢুকে পারো পথে পথে ঢুকো না যদি তোমরা আমান চাও এমনকি ওয়াসি যে আল্লাহ নবীর চাচাকে শহীদ করেছিলেন সবচেয়ে বড় যোদ্ধা বড় শহীদ হ্যাঁ, এবং প্রিয় প্রিয় সাহাবী সব আল্লাহ নবী আপন চাচা আচ্ছা, আচ্ছা। দুই হাতে তরবারি তার জন্য তিনি অত্যন্ত কান্নাকাটা করেছিলেন সেই চাচার হত্যাকারে যখন এসে সামনে উপস্থিত হলো তখন নবী আর সহ্য করতে পারলেন না অন্যদের শুধু একটু তারপর অবশ্যই আল্লাহ নবী সেদিন মাফ করে দিলেন তাকে হত্যা করলেন কিন্তু বললেন আমার চোখের সামনে থেকে সরে যাও সে চলে গিয়েছিল সিরিয়ায় এত বড় মহানুভবতা যে নিজের আত্মীয় স্বজনের হত্যাকারী এত নির্যাতন জালেম যারা পরাজিত হওয়ার পরে হাতে পাওয়ার পরেও তিনি একজন রাষ্ট্রনায়ক হিসাবে প্রধান সেনাপতি হিসাবে তার অধিকারটা তার কর্তব্যকে তিনি কাজে লাগে ছাড় দিলেন তিনি ছাড় দিয়ে দিয়েছেন এটা সারা পৃথিবীর কাছে এটা অনুপম দৃষ্টান্ত যুদ্ধবন্দীদের সাথে কি ব্যবহার করতে হবে তারপরে যারা পরাজিতদের সাথে কি ব্যবহার করতে হবে মহানুভবতার এর চেয়ে বড় দৃষ্টান্ত তার হতে পারে না মানে আমি তার ছাড়তেও পারি মারতেও পারি হ্যাঁ, হ্যাঁ। মানে মাফও করতে পারি ধরতেও পারি আপনার এখান থেকে আমরা একটা বিষয় মনে হয় ক্লিয়ার হয়ে যাচ্ছি যে মহানুভবতার বিষয়টা হলো যে আমার ব্যক্তিগত বিষয়ে ধরেন কেউ অন্যায় করেছে আমি এই অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করেছি বা তাকে হাতে পেয়েছি এই সময় আমি তার সরাসরি প্রতিশোধ গ্রহণ করতে পারি এই ক্ষমতা আমার আছে এই ক্ষমতা থাকার পরে আমি যদি তাকে ক্ষমা করে দিতে পারি অথবা এই ক্ষমতা ব্যবহার না করে তাকে আমি ছেড়ে দেই মাফ করে দেই ক্ষমা করে দেই এই বিষয়টাতেই মহানুভবতাটা প্রকাশ পাবে মানুষের হ্যাঁ, এই মহানুভবতা এবং মহানবী সাল্লাহ ইসলামের জীবনের বিভিন্ন পর্যায়ে যেভাবে আপনি আলোচনা করে দেখালেন আমাদেরকে যেটা প্রকাশিত হয়েছে তার জীবনের প্রায় সব ক্ষেত্রে মানে চূড়ান্ত পর্যায়ের যে মহানুভবতা ওটা উনি দেখানোর চেষ্টা করেছেন রাষ্ট্রীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে যুদ্ধের ক্ষেত্রে আমরা এই বিষয়টার একটু দু একটা দিক আমরা জানতে চাইব শেখ মুজাফর বিন মোহসিনের কাছে যে এই বিষয়টা সমাজের মানুষকে আমরা কিভাবে দেখাবো যে মহানুভবতাটা প্রদর্শন করতে হয় এবং এটা দরকার সমাজে এই বিষয়টা আলোকপাত করবেন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত আসসালাম আলাম আল্লাহ নবী আবাদা আসলে অন্যান্য যত বৈশিষ্ট্য বা গুণাবলী রসুল্লাহ সাল্লামের মধ্যে আছে তার মধ্যে মহানুভূতা একটা অনুরূপ এর চেয়ে অন্যতম মানে এর চেয়ে অন্য কোন ব্যক্তি বা কোন দর্শন বা থিওরি এত সুন্দর মহানুভ দেখাতে পারে না যেমন ভাবে আমরা জানতে পারি সোমাবিন আসালের যে তাকে বন্দি করে নিয়ে এসে মসজিদে রেখে দিলেন প্রথম দিন এসে জিজ্ঞেস করলেন তোমামা কেমন আছো কিন্তু তার যে বক্তব্য দিয়ে দিলেন যদি তুমি হত্যা হ্যাঁ, করো যদি তুমি হত্যা করো তার হত্যার বদলা নেওয়া হবে আর যদি তুমি ছেড়ে দাও তাহলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনাকে ধন্যবাদ আমরা আপনার কাছে আবার এই বিষয়টা নিয়ে ফিরে আসব সময় হয়ে গেল এখন একটু বিরতিতে যাব ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসছি সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন যা করছে সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাত করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তালা মাফ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় জুলুম শেখ আব্দুল কাইম যে সত্যিকার মুমিন যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়াবি কাজ করব আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করবো দিনই দায়ী দায়িত্ব কি আছে এগুলো পালন করবে যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ইবাদত আমল করলেই কি হয়ে যায় ভাবেন কি যা কিছু করছেন তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্ত পূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান আজ রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় marriage or divorce, Islamic ruling?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 মহানবী সাল্লা আলাইস্লামের মধ্যেই তো সর্বোত্তম আদর্শ আছে তো এই বিষয়ে আমরা আমাদের শেখ মুজাফর বিন মোহসিনের কাছে শুনছিলাম যে মহানবী সাল্লাহ ইসলাম যে মহানুভবতা প্রদর্শন করেছেন তার বিভিন্ন দিক নিয়ে তিনি কথা বলছিলেন জি শেখ মুজাফর বিন মোহসিন আপনি আপনার কথাটা আমাদের বিশেষ করে আমরা সোমাবিন আসালের সেই দিকটা দেখতে পারি আল্লাহ রসুল প্রথম দিনে এসে যখন জিজ্ঞাসা করলেন কেমন আছেন তখন কোনো কেমন আছে তার উত্তর না দিয়ে তিনি জবাব দিলেন যদি আমাকে আপনি হত্যা করেন বদলা নেওয়া হবে যদি ছেড়ে দেন তাহলে সুক্রিয়া আদায় করা হবে দ্বিতীয় দিন এসে জিজ্ঞেস করলেন একই জবাব দিলেন আর যদি না আর যদি তিন পয়সা চান পয়সা দেওয়া হবে জি আরেকটা কথা বলেছিলেন তৃতীয় দিন বিনিময়ে ছেড়ে দিয়ে যদি পয়সার বিনিময়ে ছাড়েন আমি দিতে রাজি আছি প্রচুর পয়সা দেওয়া হবে টাকা পয়সা দেওয়া হবে যা চান আপনি দেওয়া হবে তৃতীয় দিন যখন আল্লাহ রাসূল এসে জিজ্ঞেস করলেন যে কেমন আছো তখন একই কথা বললেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না কিছুই বললেন না বরং তাকে ছেড়ে দিলেন যে তাকে খুলে দেওয়া হোক দেওয়ার পরে তিনি নিজের অভিব্যক্তি প্রকাশ করছেন এইভাবে যে পৃথিবীর বুকে আমি আমার নিকটে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি ছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর আজকে তার এই মহাবনভবতা দেখে তার এই গুণ দেখে আমার কাছে সবচেয়ে ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ হলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছেড়ে দেওয়ার পরে গোসল করে ফিরে এসে বললেন যে আল্লাহ রাসুল আপনি আমার কাছে সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমি ইসলাম গ্রহণ করতে চাই এবং আপনার ধর্ম সরাসরি হ্যাঁ, সবচেয়ে খারাপ আমার কাছে ছিল ইসলাম সবচেয়ে খারাপ ছিল আজকে ইসলাম আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমরা আবার আপনার কাছে আচ্ছা, ফিরে আচ্ছা। আসবো ইনশাআল্লাহ তো আমরা আপনার এই উদাহরণটা থেকে ক্লিয়ার জিনিস আমরা বুঝতে পারছি সেটা হলো যে মহানবী সাল্লাহ ইসলামের মহানুভবতা দেখেও অনুপ্রাণিত হয়ে মানুষ তাকে ইসলামে দাখিল হয়েছেন এবং মানুষ যে ইসলামকে খারাপ জানতো সেটার মূল বিষয়টা আসলে আমরা বুঝতেছি যে মানে ওই অজ্ঞতা মানে ইসলাম সম্পর্কে জানতো না বিদায় অথবা তার একটা ভুল তথ্য মানুষের কাছে আসি বিধায় ইসলামটাকে খারাপ মনে করছে কিন্তু ইসলামের মূল বিষয় যদি কেউ জানতে পারে তার মহানুভবতা রাসুলের মহানুভবতা সম্পর্কে যদি কারো জ্ঞান আসে তাহলে এই ভুল থাকে না বিভ্রান্তি হয়ে যায় প্রত্যেকটা কথার মধ্যে তার ধৃষ্টতা ছিল হত্যা করলে হত্যার বদলা নেওয়া হবে হ্যাঁ হত্যা করলে হত্যার বদলা নেওয়া হবে ছেড়ে যদি দাও তাহলে থ্যাংকস বাবা ধন্যবাদ মাল চাও তাও দেবো প্রত্যেকটা অহংকার এবং ধৃষ্টতা ও অহংকার ছিল অহংকার তারপরে এবার শেখ সুফ আব্দুল মাজিদের কাছে যাব যে অন্য ধর্ম থেকে যদি কেউ মুসলমান হয় তাহলে সে অন্য ধর্মের লোকেরা স্বভাবই বলে যে সে বিধর্মী হয়ে গেছে বা অন্য ধর্মের ধর্ম ত্যাগ করছে আসলে সোমামার কথা থেকে বোঝা যাচ্ছে যে না কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে সে ধর্মান্তরিত না হয়ে ধর্মে ফিরে আসছে মানে আসল ধর্মটা সে পেল এত ধর্মে ছিল না হ্যাঁ, আমাদের অনেক এবং বড় একটা কিন্তু টার্নিং পয়েন্ট আপনি উদ্যান জি তাহলে আপনার আলোচনা তারপরে সেখান থেকে তিনি মক্কারদের কাফেরদেরকে বুঝিয়ে দিলেন যে আমি আসলাম আমার দেশ থেকে ইসলাম গ্রহণ করেছি এবং আমার দেশ থেকে রসদপন্ন খাবার খাদ্য গেউ হাব্বা হাব্বা বলছে যে হাব্বা তো হেনতা আর হাব্বা হেনতা আর আসবে না তোমাদের এখানে আর খাবার আসবে না এটা আমি বলে গেলাম কারণ আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে নিজের আনুগত্য পেশ করে দিয়েছি তিনি যদি না বলেন খাবার আর আসবে না তখন সেখানে তারা ধোয়া দেখতেছিল হ্যাঁ, যে অর্থনৈতিক অবরুদ্ধ হয়ে বিপদগ্রস্ত হয়ে পড়ে গিয়েছিল অলরেডি তো এইভাবে রসুল করিম সাহেব মহানুভব দিয়ে মানুষের হৃদয়কে জয় করেছেন জয় করে আবার তারা যখন তাদেরকে জয় করেছেন তখন তারা রসুল এরকম ভক্ত হয়েছেন এবং এরকম আনুগত্য প্রকাশ করেন যে রসুলের জন্য নিজের জীবন তারা অকুণ্ঠ চিত্তে বিলিয়ে দিন যখন নাকি ওই বেদুইন এসে আল্লাহ রসুল ঘুমাচ্ছিলেন তো ইখতারাতা সাইফাহু রসুলের তলোয়ারটাকে নিয়ে নিল এবং তলার উচিয়ে বললো তোমাকে কে এখন রক্ষা করবে তখন তিনি বললেন যে আল্লাহ তা আল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই বেদুইনের অন্তরাত্মা কেঁপে উঠল এবং তার হাত থেকে তলোয়ার পড়ে গেল আল্লাহ সাল্লাহ সাল্লাম এখন তলোয়ারটা উঠিয়ে নিয়ে তার মাথার উপর ধরলেন এবং বললেন যে মাইয়াম নাও কামিনী আল আন ও পটে ওই পটে একটু নাও এখন তোমাকে কে রক্ষা করবে এখন তার তো আল্লাহ নেই এখন সে কোনো জবাব পাচ্ছে না সেও বুঝতেছে যাবে শেষ এখন সে রসুল সাল্লাহামে সাল্লামে কি বা ভিক্ষা চায় যে কোন খায় আপনি আপনি ভালো মানুষ আপনি ভালো মানুষ তলোয়ারটাকে আপনি মানে জি বাঁচাইতে পারেন আপনার কাছে আমি কি বা ভিক্ষা করি বলেন তো আসলিম মুসলমান হ তখন সে বলে যে লা আমি মুসলমান হব না আচ্ছা, আমি আপনার হ্যাঁ, হব না মুসলমান হব না ওলা ওলা কিন মা আমান ইউকাতিলুনাকা যে আমি আপনার আপনার বিরুদ্ধে কোনো মানে কোনো যুদ্ধে লিপ্ত হব না আর যারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরও আমি সহযোগিতা করবো না নিরপেক্ষ আল্লাহ তাকে ছেড়ে দিলেন এখানে তাকে বাধ্য হ্যাঁ, করলেন না হ্যাঁ। এই পরিস্থিতি আল্লাহ রসুল যে তলোয়ার উঠিয়েছিলেন তাকে হয় ইসলাম গ্রহণ কর আল্লাহ নাহলে তাহলে হত্যা করব কিন্তু আল্লাহ রসুল সেটা করলেন তাকে ছেড়ে দিলেন তখন এ যাচ্ছে পথ দিয়ে আর লোকদেরকে বলছে যে তুমি নেন্দি খাইরিন না আমি একজন এমন মানুষের কাছে গিয়েছিলাম যেখান থেকে আমার আমার মৃত্যু নিশ্চিত হয়ে গেছিল কিন্তু তিনি কত বড় উদার কত বড় মহানুভব হাউ গ্রেট ইজ আর্ট হৃদয় কত বড় জি তিনি ছেড়ে দিলেন এভাবে রসুল করিম সাল্লাম জীবনের বাস্তবতা দেওয়া এরকম বহু ঘটনা আছে যে দাউস কবিলার লোকেরা এসে বলে রসুল উদু আলাইহিম আল্লাহ রসুল বললেন আল্লাহ মাহাদি দাউসান আল্লাহ মাহাদি দাউসা যে আল্লাহ দাউসের বদয়া নয় বরং তাদেরকে হ্যাঁ, হ্যাঁ। হেদায়ত করো এসে বদোয়া চাইছে আর তিনি বললেন আল্লাহ দোয়া করলেন কেন দোয়া করলেন তো এখানে রসুল যে মহানুভবতা এটা তো সর্বত্র সব প্রতিটা ঘটনার ভিতর দিয়ে আমরা প্রকাশ এমনকি তিনি শিক্ষাও রেখেছেন তিনি রসুল করিম হাদিস মান কাজামা গায়বান ওহু আকাদিরুন আলা ইউনাফিজাহু দাআহুল্লাহু আলা রুসিল খালাইক মিন আইল হৌরিশা যেরকম হাদিসের মধ্যে আছে যে যদি নাকি কেউ কোনো ব্যক্তি তার ক্রোধকে সংবরণ করে অথচ সে সেটা বাস্তবায়ন করবার ক্ষমতা রাখে একশন নেওয়ার তার ক্ষমতা আছে কিন্তু তিনি নিচ্ছে না তখন আল্লাহ তালা কালকে তাকে বলবেন যে এখানে জান্নাতের হুররা আছে তোমার যাকে মনে চায় তাকে নিয়ে তুমি মনের সুখে জান্নাতে বসো মানে তার জন্য বিরাট প্রতিদান বিরাট প্রতিদান এইভাবে আল্লাহ রসুল্লাহ সাল্লাম যে নিজের মহানুভবতা প্রকাশ করা উদারতা প্রদর্শন করানো এবং ক্ষমা ক্ষমা ক্ষমা দৃষ্টান্ত যে ক্ষমার সুন্দর দৃষ্টান্ত তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং আমাদেরকে ক্ষমা করার নির্দেশ ধন্যবাদ আপনার কথা থেকে আমরা তো ওনার মহানবী সাল্লামের জীবনের বিভিন্ন সাইড থেকে দু একটা উদাহরণ আপনি দিয়েছেন এবং আরও উদাহরণ আপনি দিতে চাচ্ছেন তা আমরা শেখ মুজাফর এ বিষয়ে একটু বলতে চাইছিল এর আগে আমি ডক্টর মুসলিহকে বলবো যে ওনার কথার ভিতরে আলোচনার ভিতরে একটা জায়গা আসছে যে ওই লোকটা তরবারির জন্য একবার মহানবীকে আক্রমণ করতে চাইলো পরে সে পারলো না আবার মহানবীলা যখন বললো তখন সে যা বলে চলে গেল ওখানে যে কিন্তু সে একটা বলছে যে আনাজি তুমি খায়রিন না এই যে স্বীকৃতি যে আমি একজন মহানুভব মানুষের কাছ থেকে আসলাম মাত্র এই যে স্বীকারোক্তিটা এটা কে দিচ্ছে মানে বিধর্মী অমুসলিম অমুসলিম দিচ্ছে এটা একটা কিন্তু বিরাট বিষয় যে যারা অমুসলিম তারাও ইসলাম সম্পর্কে ইসলামের নবী সম্পর্কে স্বীকৃতি দিয়ে থাকে বা দেয় বা দিচ্ছে এবং সেটা এই পারপাসেই যে মহানুভবতাটাই হাইলাইট করেছে তারা যে এই কারণেই তিনি মহান এই বিষয়ে আপনি এই বিষয়ে তো সারা বিশ্ব একমত এমনকি মাইকেল হার্টের প্রথম লোকটা মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম তিনি তার মুসলিম না হ্যাঁ। ইংরেজ একজন লেখক তিনি দি মধ্যে প্রথমে লিখতেছেন যে এই প্রথম স্থান যাকে দিয়েছেন তিনি নবী মোহাম্মদ সাল্লাম তবে যাদের লেখাপড়া জানা নাই বা শুধু হিংসা বিদ্বেষ করেন তারা তো অনেক মানে কত কি লিখেছেন প্রতিহিংসার কারণে হ্যাঁ প্রতিহিংসার কারণে বাগিয়াম বাইনাহুম যেটা কোরআনে বলা হয়েছে হাসাদান হিংসা করে বিদ্বেষ করে তো সারা বিশ্বের সকল কিছু যদি বিবেচনা করা হয় সকল দিক থেকে সবার কাছেই তিনি শ্রেষ্ঠ মানুষ হিসাবে মানে কোন বিনা বাক্যবে বলেন যে এত কোনো সন্দেহ নাই তে কোনো সন্দেহ করার অবকাশ নাই ধন্যবাদ শেখ ডক্টর মুসলিউদ্দিন এই বিষয়টি আমাদের দর্শক শ্রোতাদের জন্য আমরা বলছি যে মহানবী সাল্লাহ ইসলামের যে মহানুভবতা ছিল সেটা সর্বজন স্বীকৃত যেমন মুসলমানরা স্বীকার করছে যেমন অমুসলিমরা স্বীকার করছে এবং আমার আমাদের শেখ ইসুফ যে কথাটা বলছেন কোরআন আয়াত দিয়ে যে আল্লাহ সেখানে স্বীকৃতি দিয়ে দিচ্ছেন আমার তো আমরা হজুর সাল্লাহ ইসলামের জীবনের এই দিকটা এই যদি আমরা একটু দেখি তাহলে অনুপ্রাণিত হতে পারবো এবং এ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারবো তো আমাদের আজকের অনুষ্ঠান আমাদের এখানে শেষ করতে হচ্ছে যেহেতু আমাদের হাতে আর সময় নেই সম্মানিত আলোচকবৃন্দ আপনারা কষ্ট করে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মূল্যবান আলোচনা রেখে আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন এবং দর্শক শ্রোতা তারা আপনাদের আলোচনা থেকে নিশ্চয়ই উপকৃত হবেন আমরা আশা করব মহানবী সাল্লাহ ইসলামের জীবনের প্রতিটি চরিত্র থেকে আখলাখ থেকে হেদায়ত লাভ করে আমরা আমাদের জীবনকে পরিবর্তিত করতে পারব এবং সত্য ন্যায়ের পথে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস ও শক্তি যোগাতে পারব আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকেও এই অনুষ্ঠান উপভোগ করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হল ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার কল আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খণ্ডে কিতাবুল ফাজাইলে কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নাম্বার পাঁচশো তেত্রিশ নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হল সামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ পলাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালামে কুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই ক্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বাংলা মানবতার সমাধান